হিল্লাই রুজি বাহানাই মত হিল্লাই রুজি বাহানাই মত পানি লেগে মরে গেছে হেজ উঠে মরে গেছে ঘুমিয়ে মরে গেছে লাঙ্গল চালাতে বাজ পড়ে মরে গেছে এগুলো কেন পৃথিবীর কেউ যেন কোনোদিন না বলে আল্লাহ মেরেছে যে করেই মরুক লোকে যেন বলে সাপে কেটে মরেছে বিষ খেয়ে মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে দড়াম করে পড়ে মরেছে হেঁচকি উঠে মরেছে হার্ট ফেল করে মরেছে পানি আটকিয়ে মরেছে কাঁটা লেগে মরেছে আমার নামে যেন কেউ হাত না তোলে সবাইকে আমি তুলে নিয়েছি তার টাইমে কিন্তু আমার নাম হবে বলে আমি একটা বাহানাই তুলে নিই কারণে মরেছে আমার নাম কেউ নেবে না সেই কারণে এতগুলো মানুষ এসছেন সবাই আজকে একটা জ্ঞান নিয়ে ফিরে যান মৃত্যু তার টাইমে তার জায়গায় হবে কোনো জায়গার সঙ্গে কোনো কিছুর সঙ্গে দেখেন না মেয়েরা বলে না আর সেই কারণে সব গায়ের লোক আমাকে দেখতে পারে না মেয়েরা কি বলে বলে দিন বসন্ত হলে কুটুম ঘর খেলে খালা বসুন আসছি এসব বলি না চুপ করে চলে যাবি তোর পিছু পিছু কাল বসন্ত চলে যাবে খবরদার আপনারা বসুন আমি আসছি আপনারা থাকুন এসব বলবি না পালিয়ে যাবে তাহলে পেছু ধরতে পারবে না কু লক্ষণ ও ভাই লাগছে হ্যাঁ বসন্ত তু পেছু পিছু চলে যাবি বলছে হ্যাঁ চলে যাবো আমি মোরাদাবাদে আমার ছোট সমন্দ্রী তালেবা আলী মৌলানা কারি বেহতরিন কারি কারি ইয়াসিনের বেহতরিন সাগরের আমি এইরকম করে কোলে করে নিয়েছি তার গায়ের বসন্তের আঠার দাগ আমার গায়ে বরুলিনের মতো লেগিয়েছে চ্যাটচেটে আমি গোসল করেছি আর অনেক জোনা যে কামরায় কারু বসন্ত হতো সেই কামরা থেকে অন্য ছেলেরা অন্য কামরায় থাকতো আমার সম্বন্ধী করে নিতে হয়েছে অনেক জোনা সম্বন্ধী না হলেও ভালোবেসে বুকে করে ধরিয়ে তার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে বেসন পাল্টেছে এখনো পর্যন্ত আজও আমার বসন্ত হয় নাই আর যারা কামরায় ঢোকে নাই তাদের একবার পিঠ মায়ে পিঠ মায়ে কোথা থেকে হলো তা কি জানি এখন যাদের মনে মনে হচ্ছে তাদের গায়ে গেহলুন বলে হলো খালাতে ঘর গেহলুন বলে হলো তাদেরকে জিজ্ঞেস করি প্রথম খালার যখন হলো তখন কোন গায়ের দেখে হলো প্রথম একজন গিয়ে বলল আমাদের একটা কপাল চাঁদা উঠ হয়েছে মনে হচ্ছে কপাল চাঁদা উঠ মানে একটা ছেলে হয়েছে এত পর্চা এত উঁচু না আমাদের ওই রকম নাই সেই রকম আমাদের কেমন ডাউট হচ্ছে মনে হচ্ছে যেন মানে একটু মানে মনে হচ্ছে আল্লাহ নবী বসো বসো বাড়াবাড়ি করো না তোমাদের উট আছে বলেছি হ্যাঁ বলে কিরকম বলে ইটের রং লাল পাড়া কিরকম ধূসর রং কিরকম সাদা লাল বলে আচ্ছা তোমাদের কারো কপাল চাঁদা উঠ বললে হ্যাঁ তো বলে কপাল চাঁদা উঠটা কোথেকে এলো তার মায়ের কপাল চাঁদা নাই তার বাপের কপাল চাঁদা নাই তার নানার কপাল চাঁদা নাই চাকুর থেকে এলো বলে তা তো বলতে পারবো না বললো ওই রকম তোমার ছেলেটা ভরসা না করা তোমাদের পূর্বপুরুষের কেউ ছিল হয়তো আর তা না হলে আল্লাহ তার কৃপায় তিনি হচ্ছেন শিল্পী যেমন চেয়েছেন সাজিয়ে পাঠিয়েছেন সন্দেহ পোষণ করা বৈধ হবে না ফিরা সোনারা তাই যার যখন যেখানে যেভাবে মৃত্যু আছে সেইভাবেই হবে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক এরপরে আর একটা কথা বলবো কেউ রাগ করবেন না আমি মৌলবী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের ভাই আমি মহরম মাতম মুছিয়া চল্লিশে চালছে এসব ব্যাপারে আর বলছি না বুড়ো বয়সে কত ঝামেলা করব। শুধু এইটুকুন বলছি যে কারো বাপ মরে গিয়েছে তাল গাছ থেকে পড়ে কারো বাপ মরে গিয়েছে নাঙল চালাতে যে গরু শিং খেয়ে সেটা যদি পঁচি বছর লোকে দেখায় তোর বাপকে না শিঙে করে এরকম করে দিলে আর তোর বাপ মরে গেল তোর বাপ না তাল গাছ থেকে পড়ল আর পাচা ঠুকে মরে গেল এটা যদি দেখায় তো যার বাপ মরে গেছে সে তাকে ছেড়ে দেবে লজ্জা নাই সরম নাই তুমি ইমাম হোসেনের মরণ বা বেড়াচ্ছ গায়ে গায়ে কিভাবে কারবালায় শহীদ হয়েছে বিবেকে কোথায় ভাবছে না বিরাট বড় লম্বা ইমাম হোসেনের গুমাররা ইমাম হোসেনের আপনার থেকে দুলদুল ইমাম হোসেনের অমুক তাজিয়া তৈরি করেছি আর উদ্দেশ্যটা একটা অনেক লম্বা কাগজ চিপিয়েছে যে লাল লাল যে মেয়েরা দুতলা থেকে ছেলেরা আপনার রাস্তা থেকে আর আলালের ঘরের দুলালরা মহারানীরা দশ টাকার লোট ফেলবে পাঁচ টাকার কয়েন তখন এরা যারা তাজিয়া নিয়ে যাচ্ছে চোখ মেরে বলবে পড়ল ভাই পড়লো মানে ওইটাই ওদের উদ্দেশ্য চল লাস্টে যেয়ে আরাম করে খাবো তুই বেশি খাই না তুই দু বোতল দিবি আমাকে তিন বোতল দিবি নাহলে সারা রাত লাফানো যাবে না ইমামের মহব্বতে চার বোতল খেয়ে নেবো আল্লাহ কিচ্ছু বলবেন বলে মহব্বতে খেয়ে নিয়েছে ওইটাই একটু আমার কষ্ট হয়ে যায় এখন এই তাজিয়া যখন নিয়ে যায় এই আমাদের খালারা পয়সা দিয়েছে এখন আজকে কিছু বললে জলসা কমিটির সেক্রেটারি বলবে খালারা পয়সা দিয়েছে তাদের লেগে বলছো সেই টাকালের খালা গজালের ফুপু কোদালের মা এখানে নাই বলে টাকালের খালা গজালের মা আর কুরুলের চাচি তারা যে হাত করে তাজিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আমার ছেলের পর পর কালা জ্বর হচ্ছে তুমি একটু লক্ষ্য দিও আবার একজনা যে দাঁড়িয়ে তার নাম কুদালের ফুপু বলছে আমি আমার পুতার আট বছর বিয়ে দিয়েছি ছেলে হয় নাই এ হোসেন তাজিয়া কুমারা তুমি একটু লক্ষ্য দাও একটি ছেলে হলেই হবে আবার একটু পেরিয়ে যেয়ে দেখছি একজনা গলায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে অসুখের অসুখ ভালো হচ্ছে না তুমি একটু লক্ষ্য দিও আমি মৌলবী শকদেব না আব্দুল করিম বলছি তাজিয়া যদি কথা বলতে পারত কি বলতো তুমি আমার সামনে গলায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছো হে প্যাকালের খালা কিন্তু আমাকে আজকে সোমবার কাজ মঙ্গলবার বিকেলে তালমোড়াতে উল্টে দেবে কাগজগুলো ধুয়ে যাবে কুকুর আমার মাথার উপরে পেশাব করবে গরু গিয়ে পেরিয়ে যাবে আমি আটকাতে পারবো না তোকে কি করে ছেড়ে দেবো খেলা তুই ভুল করে কার কাছে চলে এসেছিস যদি কথা বলতে পারতো এটা কোরআনের ভাষায় কি বলবো লায়ান ফাও কুমালা ইয়াজুরুকুম ফিল্লাকুম লিমা তাদুজু হজরত ইব্রাহিম লায়ান পাউকুম কোরআনের ভাষা যাদের গাছতলা পিততলা বেলতলা মেইদিতলা তেঁতুলতলা খেজুরতলা পাথর চাপি কুষ্টিগিরি যারা পুজো করো বছরের বছরে যাও খেজুরতলায় ভাত পিলি করো তাদের জন্য কোরআন বলছে লায়ান ফাউকুম আলা ইয়াজুরুকুম খেজুরতলা মেইদিতলা বেলতলা রৌজা দরগা শয়তান তোমাদের এতটুকু উপকার করতে পারে না অফিল্লাকম তোমাদের উপরে আক্ষেপ আফসোস বেদনা হতো আমি ইব্রাহিম লেমা তা বুদুন এমনের কেন উপাসনা করো লেমা তা বুদুন যে উপকার অপকার করতে পারে না তার উপাসনা কেন করো আবার কোরআনের আরেকটু সরে চলুন সতেরো পারা সুরা হজ আমি তো মানিয়ে বলবো না কোরআন শরীফের হাওয়ালা দৃষ্টান্ত দুলিটব্য দ্রষ্টব্য দেব সতেরো পারা সুরা হজ আমাদের যারা পৌত্তলিক পুতুল পুজো করে যারা আপনার ওইরকম দেব দেবীর আর্চনা আরাধনা করে তারা সন্দেশ রসগোল্লা মুন্ডা মিঠাই আখের কুচি আপেলের কুচি নানা রকম সাজিয়ে খাঞ্চায় ভেট চড়ায় মাছি বসে সন্দেশ থেকে রস চুষে নিয়ে চলে যায় কোরআনে আল্লাহ বলছেন মাছি বসে তোমার দেবদেবীর খাবার চুষে নিয়ে চলে যায় সে মাছি তাড়তে পারে না তোমাদের কি উপকার করবে করা মাছিতে যখন আখের রস চুষে নেয় আপেলের ভেতরকার শ্বাস চুষে নেয় সন্দেশে বসে উপরটা তবে সে সন্দেশ লয় যেটা ভেদ চড়ানো সন্দেশ সেটা এক টাকায় এতটুকু পিওর চিনির পচা ছেনার তাকে বলা হয় আমি এটা মানত করেছি শোধ করব সেই সন্দেশটা বার করে তখন ভেতর থেকে আনে স্পেশালটা কাছে যদি বলা হয় বামনের গামছা মৌলবীর গামছা তখন দেড় টাকায় দুটো বারগানা করে পড়লেই দোকান পাট হাট সব দেখা যাবে তা পরে বাইরে যাওয়া যাবে না খালি মনে হবে বারোটা বাজছে দেড়টা বারোটা দেড়টা বারোটা দেড়টা সেই কারণে ওইসব জিনিসের গামছা আলাদা কোয়ালিটির স্পেশাল আর্ট আরে আল্লাহ বলছে সব দেখতে পাচ্ছিস বোকা সামনে আলাদা পিছনে আলাদা তবু তোরা ছুটাছুটি করছিস এটা বড় বেদনা তার কাছে ছুটাছুটি কর যার কাছে গেলে দুনিয়াতে লাভ আখেরাতে লাভ পরকালে লাভ এখন লাভ তখন লাভ যিনি আদিতে যিনি অন্তে যিনি চির অক্ষয় যিনি অরক্ষয় লাভ লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এখন এবারে বলবো এখান পর্যন্ত কলমায় হেলিকপ্টারে এলো না রকেটে এরোপ্লেনে না বাসে না ট্রেনে না রাজধানীতে না দুরন্ততে না শতাব্দীতে এলো কি করে এতগুলো মানুষ টুপি মাথায় দিয়ে মায়েরা বোনেরা দিন শোনার জন্য এসছেন পেলেন কি করে হজরত এসাইলা নবীর বড় মক্কা থেকে মদিনা যাবে নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন বিটি রয়ে গেছেন জামায়ের নাম আবুল আস তিনি খাদিজার বুনপো হজরতে আসমান হজরত জয়নবের খালাতো ভাই আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহে মক্কাবাসীকে ধরে নিয়ে গেলেন মদিনায় বন্দী আল্লাহর নবীর জামাই আবুল আস বিবি জৈনব নিজের গলার হাটটা কাপড়ে বেঁধে পাঠালেন এটা নিয়ে আমার স্বামীকে মুক্তি দেওয়া হোক আল্লাহর নবী যখন খুললেন আল্লাহর নবীর চোখ দুটো ভিজে গেল খাদিজার স্মৃতি মনে পড়ে গেল খাদিজা এ হার জৈনবকে দিয়েছিল বড় মেয়ে বলে সেটা জৈনব পাঠিয়েছে তার স্বামীর মুক্তির জন্যে নবীর চোখ দুটো জলে ভিজে গেল আল্লাহ নবী শাহবাদের পরামর্শে বললেন জয়নবের হাটটা ফেরত দেবো তোমরা পরামর্শ দিলে বলি ইয়ারাসুল্লাহ ফেরত দেন আবুল আসকে বলল এই হার নিজে জয়নবকে দাও আর তোমাকে জরিমানা করা হচ্ছে তুমি মক্কায় ফিরে গিয়ে আমার মেয়েকে মদিনায় পাঠাবার ব্যবস্থা করে দিও দুজন লোক পাঠালে মক্কার বাইরে অপেক্ষা করছে আবুল আস বাড়িতে ঢুকে তার ভাই আপনার কেনানকে বলল তুমি তোমার ভাবিকে উঁচে চাপিয়ে দড়ি ধরে নিয়ে গিয়ে মক্কার বাইরে পৌঁছে দাও মক্কাবাসী আটকে দিল নবীর মেয়েকে প্রকাশ্যে যেতে দেওয়া হবে না তলোয়ার তীর ভোজালি চলতে লাগলো কেনান বলল যতক্ষণ আমার কাছে একখানা তীর আছে আমার কাছে আসতে পারবে না আমি ভালো তীর আন্দাজ একজন লোক এসে সালিসি একজন ভদ্রলোক এসে বললেন যে দিনের বেলায় প্রকাশ্যে নবীর মেয়েকে যেতে হবে না এখন ফিরে চলো রাত্রে পাঠাবে বছর একটা ভোজালি জয়নবীর পেটে লেগে গেছে অন্তঃসত্ত্বা ছিলেন বাচ্চা নষ্ট হয়েছে ঘা হয়েছে আল্লাহ নবীর মেয়েকে রাতের বেলায় পাঠিয়ে দিলেন মদিনায় পৌঁছানোর কিছুদিন পরে বিবি জয়নব মারা গেলেন বেটা নাই ভাই নাই স্বামী নাই বাপ কবরে নেমেছেন হজরতি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম সাহাবারা বলছেন নবী অত্যন্ত চিন্তিত দুঃখিত মর্পাহত চেহারা যেন কেমন মরিন নবী যখন কবর থেকে উঠলেন অত্যন্ত হাস্য প্রফুল্ল আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি কবরে যখন নামছিলেন আপনার চেহারা কেমন চিন্তাযুক্ত কবর থেকে যখন উঠলেন অত্যন্ত হাস্য প্রফুল্ল আল্লাহ নবী বললেন জয়নবীর ব্যাপারে আমার ভয় ছিল না জানি কবর একদিকের পাঁজর আরেক দিকে পিছিয়ে দেবে কিন্তু দেখলাম আল্লাহ কবরকে এত প্রশস্ত করেছে যতদূর দৃষ্টি যায় ততটা তাই আমি কবর থেকে খুশির সাথে ফিরে এসেছি জৈনবের যদি এই অবস্থা হয় মা বোন যারা এসছেন একটু চিন্তা ভাবনা করবেন কালকে কি হবে দিন এমনি আসে নাই হজ্জ খাব্বা বেবরে ইফ মদিনায় ওমর বলছেন আমার ফুটু আমাকে ঝাঁটা করে মারত আমি উঠ চড়াতাম ওসমান এখানেই বলছেন আমি দুবার হিজরত করেছি একবার হাবসা একবার মদিনা খাপা বেবনে ঈদ বললেন আমার কোমরের কাপড়টা তুলে দেখো আটা চিল্লির মতো ভাতের মতো সাদা সাদা ছিদ্র কোমরে ওমর বললেন এরকম কোমর তো কারো দেখিনি বলে মক্কা শরীফে আগুনের আঙার বিষিয়ে দিত আমার কোমরটা দেবে ধরতো আর বুকে পা দিয়ে দাঁড়াত আমার রক্ত চর্বি গলে গলে আগুনগুলো নিভে যেত আমার কোমরটা আটা চাল্লির মতো ছিদ্র তবে দিন এসছে আম্মা আর এমনি আসির মায়ের নাম সুমাইয়া ইয়াসিরের স্ত্রী আম্মারের মা আম্মার ইবনে ইয়াসির ইয়াসিরকে পায়ে দড়ি বেঁধে মক্কায় টেনে বেড়াতো আম্মারের বুকে পাথর দিয়ে রাখতো আর তার মায়ের দুটো পায়ে দুটো উঠ বেঁধে দুদিকে তেলে দিয়েছে তার লজ্জাস্থানে বেইমানরা ভোজারি করে বেঁধেছে বলরাম মেরে দিয়েছে তার লজ্জাস্থানে তবে আপনার কাছে দিন এসছে তার নাম হজরতে সোমাইয়া তিনি ইসলাম জাহানের প্রথম শহীদিনী আল্লাহর নবী মক্কা মদিনায় আল্লাহর নবীর মাথায় ঘরের ধুলো ছেটলো ঢেলে দিত একদিন আল্লাহর নবীর মাথা বিবির ফাতেমা ধুচ্ছেন আর কাঁদছেন আব্বাজান আপনার মাথায় ধুলো দিয়ে দিয়েছে আল্লাহর নবী বিবি ফাতেমার গায়ে হাত দিয়ে বললেন বিটি তুমি কেঁদো না তোমার বাপকে আল্লাহ ধ্বংস করবে না সেই পরিস্থিতিটা যখন আল্লাহ নবীর মাথায় পানি ঢেলে বা জল ঢেলে বিবি ফাতেমা ধুচ্ছেন আর নবীর মাথায় ধুলোট ফেলে দিয়েছে বিটির মনের অবস্থাটা আর বাপের মনের অবস্থাটা যারা বাপ এবং বিটি যাদের আছে তারা মনে মনে করুন পরিস্থিতিটা কি গেছে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাবে গাড়ে সুরেতে অবস্থান করছেন মক্কার উত্তরে মদিনা আল্লাহ নবী দক্ষিণ দিকে গেছেন তারা আমাকে উত্তর দিকে খুঁজবে মক্কা দক্ষিণে মদিনা আল্লাহ নবী উত্তর দিকে গেছে মদিনাওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে আল্লাহ নবী গাড়ে আছেন বিবি আসমা আবু বকরের বড় মেয়ে আবদুল্লাহর মা জোবাইরের স্ত্রী আবদুল্লাহ ইবনে জোবাইর জোবাইর হচ্ছে আল্লাহ নবীর আপন ফুপুত ভাই তার স্ত্রী হচ্ছে আসমা আয়েশার শতাত বড় বোন আবু বকরের বড় মেয়ে ছাগল চড়ানোর বাহানায় খাবার নিয়ে যেতেন বাপের জন্যে নবীর জন্য খাবার নামাতেন কিন্তু হাত যাচ্ছে না আবু বকরের হাত পৌঁছাচ্ছে না পাজামার সর্কিটা খুলেছেন খুলে ফাটিয়েছেন গিরে দিয়েছেন খাবার বেঁধে নামিয়েছেন আল্লাহ নবী তাই আসমাকে বলতেন জুর লোতাকাই দু সড়কি ওয়ালি দুটো সরকি একটাকে দুটো করেছেন তার নাম আসমা তবে আপনার কাছে দিন এসছে আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক কলমা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আমার সাথে একবার বলে নেন মায়েরা আসতে ভাবজিরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার গলিতে আবু বকর আর নবীজি আর কেউ নাই সব অবিশ্বাস করছে জাদুঘর বলছে গণৎকার সে পাল্টানো যাকে আমরা বলি আবু বকর বেহুশ হয়ে গেলেন তার আত্মীয় তারা পৌত্তলিক তারা মুশরেক কিন্তু তার আত্মীয় আল্লাহ নবী বললেন একে বাবু বকরকে বাড়িতে নিয়ে গেল আবু বকরে যখন হুশ হলো যারা বলছেন নবীকে ভালোবাসি মসজিদ কাঁপিয়ে দিয়ে ভালোবাসা দেখুন আবু বকরে যখন প্রথম হুশ বললেন না না আমি নিজে চোখে যতক্ষণ না দেখবো নবী কেমন আছেন তৎক্ষণ আমি পানি পান করবো না এ হলো নবীর ভালোবাসা আবু বকরের মা নবী বললেন আবু বকর কেমন আছো কি বললে শোনেন খালি মিলাদ কিয়াম চল্লিশে চালসে কবর বাঁধানো চাদর চড়ানো মেরে নিয়েছি এক কাঠ কি বললেন আল্লাহ নবী আবু বকর ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আপনাকে ভালো দেখার পরে আমার আর কোনো ব্যথা যাদনা নাই সব ভালো হয়ে গেছে তাকে বলে ভালোবাসা তাকে বলে ইমান তাকে বলে কলমাল্লাহ খালি খেপার গান করলে হবে না আল্লাহর নবী খন্দকে আছেন পেটে পাথর বাঁধা আছে হয়তো জাবির বললেন ইয়া রসুল্লাহ জোবায়ের নয় হয়তো জাবির ইয়া রসুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত খুব আস্তে আল্লাহর নবী জোবাইরকে বললেন ঘরে বললে সাত পোয়ার মতো অথবা সাড়ে তিনশের মতো জব আছে আর একটা ছাগল চানা বলে জবাই করে দাও জব আটা বানিয়ে ঘুলে রাখতে বলো রুটি পাকাবে না সমস্ত খন্দবাসী শোনো জাবেরের ঘরে তোমাদের নিমন্ত্রণ জাবের ভয় খেতে লাগলো সামান্য আটা জবের আটা ঘরে ঠেকানা আর ওই তো ছাগলের ছানা আল্লাহ নবী বললেন আমি না যাওয়া পর্যন্ত রুটি করবে না আল্লাহ নবী এসে একটু লোয়াব নিয়ে আটাতে লাগালেন বললেন রুটি করো আর খাইয়ে যাও আর গোস্ত ঢাকা পুরু খুলবে না অর্ধেক খুলে বিতরণ করো জাবের বলছে সবাই খেলেন আমরা খেলাম ওইখানকার একটা ঘটনা বলার জন্য এটা বলেছি আল্লাহ নবী দুটো রুটির ওপরে এতটুকু ভোনা ছাগল সুরবার নয় ভোনা ছাগল দুটো রুটির ওপরে রাখলেন রেখে বললেন এ দুটো ফাতেমার বাড়িতে পৌঁছে তিন ফাতেমার বাড়ির লোক কিচ্ছু খাইনি পানি ছাড়া কিচ্ছু দেখে নাই এ দুটো ফাতেমার বাড়িতে পৌঁছে যাও নানা হিসেবে হয়তো হোসেন এবং হাসানের জন্য বাপ হিসেবে বিবি ফাতেমার জন্য নবীর মনে যে কষ্ট গেছে আপনি একজন বাপ হিসেবে কল্পনা করুন কলমা লাইল্লাহ তবে আপনার কাছে এসছে মাদেরও সে কথা মনে নাই আপনাদেরও সে কথা মনে নাই বাস কোথায় কে পাশ করে নাই পড়তে যায় নাই আলেম হয় নাই মিলাদ কেয়াম চল্লিশে চালছে কবর বাঁধানো চাদর চড়ানো আপনারা মনে রাখবেন এগুলো খোঁজ সাক্তা এগুলো আমরা বার করেছি দেড় হাজার টাকা বেতন মিলাদে চল্লিশে চালসে কলমাখানি কুলখানি সব উঠিয়ে কাটিয়ে আর দেড় হাজার মোট তিন হাজার হবে আরো যদি কিছু হয় আগেকার মৌলবীরা বলে গেছে নামাজ শিক্ষায় আছে যার আকিকা হবে সে খেতে পাবে না তার মা বাপ খেতে পাবে না দাদু দাদি খেতে পাবে না আমি ইমাম সাহেব পাবো আর পাড়ার লোকেরা পাবে সে দেখেছে সবাই মিলে খেলে আমার চান্স বেশি লাগবে না ফতোয়া দিয়ে দিয়েছে এখন মৌলবীরা পড়ে এসে বললে সবাই খেতে পাবে পুতা খাবে পুতিন খাবে দাদা খাবে দাদি খাবে মা খাবে বাপ খাবে যার নামে আকিকা সে যদি চার পাঁচ বছর